السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকি আরেকটি মশলা নিয়ে এই এই মশলাটা যে ব্যাপার নিয়ে সেটা হচ্ছে তাইমুমের পদ্ধতি তাইমুমের শর্ত নিয়ে আলোচনা করেছি তাইমুমের বাতিল হওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এখন তৃতীয় পর্যায়ে শেষ করার পর্যায়ে যেটা বলবো সেটা হচ্ছে তাইমুমের পদ্ধতি তাইমুমের পদ্ধতি হচ্ছে প্রথমে আপনাকে পবিত্রতা নিয়ত করতে হবে দ্বিতীয় নম্বরে বিসমিল্লা পরে শুরু করতে হবে তারপর নিজের হাত দুইখানা একবার আঘাত করতে হবে জমিনের উপর যেই জমিনে বালি আছে এরকম হ্যাঁ, জমিনের মধ্যে আপনার আঘাত করতে হবে হাত দিয়ে তারপরে হাতের মধ্যে যে মাটিগুলো লেগে আছে সেগুলো ফু দিয়ে অথবা ঝেড়ে এক হাতের উপর আরেক হাতে ধাক্কা দিয়ে ঝেড়ে আপনি নিতে পারেন তারপরে সেই দুই হাত দিয়ে আপনি নিজের চেহারা এবং দুই হাতকে হ্যাঁ আপনার কবজি পর্যন্ত মাসে করে নিতে হবে পরিপূর্ণভাবে ভালো করে যেন ওই জায়গাটা চেহারা এবং কবজি পর্যন্ত দুই হাত যেন ভালো করে আপনার মলে নেওয়া হয় কারণ হজরত আমার হাদিসের মধ্যে এসেছে যে রসুল আকরম সাল্লাম ইরশাদ করেন আত্মাইমুদারবাতুল্লিলওয়াজিওয়ালকাফাইন যে তাইমটা হচ্ছে একবার আপনি আঘাত করবেন জমিনের মধ্যে এবং সেই আঘাতের পরে সেই হাত দিয়ে হাত দুটো দিয়ে আপনি চেহারা এবং দুই হাত কবজি পর্যন্ত মাসে করে নেবেন আমার আরেক হাদিস এই হাদিসটা আমরা মুসনাদ আহমদের মধ্যে পেয়ে যাই চার নম্বর খন্ড পৃষ্ঠ নম্বর দুইশো তেষট্টি এবং আবুদাবাদের হাদিস হাদিস নম্বর তিনশত সাতাইশ আলবানী রহমতুল্লাহ আলী এটাকে শুদ্ধ বলেছেন এবং পাশাপাশি আমার আরেকটা হাদিস আমরা পেয়ে যাই সেখানে রসুল আকরম বলেন তাকে উদ্দেশ্য করে যে যে তিনি বলেছেন হজরত আম্মারকে রসুল বলেছেন যে তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল যে তুমি এভাবে করবে দেখিয়েছেন কারণ ইতিপূর্বে তিনি আন্দাজ করে গড়াচ্ছিলেন হ্যাঁ, মাটিতে গড়িয়ে পুরো শরীরকে দুলে দূষণিত করে তিনি তাইমুম করেছেন কারণ আগে জানতেন না এই কারণে রসুল বলেছেন তোমার তো এটাই যথেষ্ট ছিল যে তুমি তোমার হাত দিয়ে জমিনের মধ্যে একবার আঘাত করবে তারপরে সেটাকে তুমি ঝেড়ে নেবে হ্যাঁ যেন একবার বেশি বালি না থাকে হাতের মধ্যে তারপরে সেটা দিয়ে তুমি তোমার ডান হাতের এরকম বাম হাতের কবজি পর্যন্ত মাসে করে নেবে তারপরে তুমি চেহারাটাও মাসে করে নেবে এভাবে তোমার তাইমুমটা হয়ে যাবে এটাই তোমার যথেষ্ট ছিল এই হাদিসটাও বোখারের মধ্যে আমরা পাই হাদিস নম্বর তিনশত সাতচল্লিশ আর মুসলিমের মধ্যে তিনশত আটষট্টি এবং শব্দটা হয়েছে কিন্তু বোখারের হ্যাঁ, তাই এইভাবে আমরা তাইমুম করে নিতে পারি হ্যাঁ আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ধর্ম পালনের তৌফিক দান করুন সে আবেদন রেখে এখানে শেষ করছি ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন